স্বপ্নপুরি ও স্বপ্নপুরি স্বপ্নপুরি ও স্বপ্নপুরি জন্মভূমি সোনার বাংলাদেশ দর্শনে যার নয়ন জুড়ায় দর্শনে যার নয়ন জুড়ায় মুক্ত পরিবেশ স্বপ্নপুরি ও স্বপ্নপুরি স্বপ্নপুরি ও স্বপ্নপুরী জন্মভূমি সোনার বাংলাদেশ দর্শনে যার নয়ন জুড়ায় দর্শনে যার নয়ন জুড়ায় মুক্ত পরিবেশ স্বপ্নপুরী ও স্বপ্নপুরী স্বপ্নপুরী ও স্বপ্নপুরী জন্মভূমি সোনার বাংলাদেশ দিগন্তহীন শ্যামলিমা যার বুকে দোল খায় বুলবুলিরা ফুল শাখাতে প্রাণ খুলে গান গায় দিগন্তহীন শ্যামলিমা যার বুকে দোল খায় বুলবুলিরা ফুল শাখাতে প্রাণ খুলে গান গায় দিগন্তহীন শ্যামলিমা যার বুকে দোল খায় বুলবুলিরা ফুল শাখাতে প্রাণ খুলে গান গায় সাগর পাহাড় নদীর মেলায় সাগর পাহাড় নদীর মেলায় সাগর পাহাড় নদীর মেলায় রূপের নেই কোষে স্বপ্নপুরী ও স্বপ্নপুরী স্বপ্নপুরী ও স্বপ্নপুরী জন্মভূমি সোনার বাংলাদেশ সোনারাঙা ফুল ফসলে বাহারি দেখে শেষ করা দায় সবুজ বাংলা রূপের গান লিখে সোনারাঙা ফুল ফসলে বাহারি দেখে শেষ করা দায় সবুজ বাংলা রূপের গান লিখে রাঙা ফুল ফসলে বাহারি দেখে শেষ করা দায় সবুজ বাংলা রূপের গান লিখে শুধুই নজর কাড়ে সৃষ্টির শুধুই নজর কাড়ে সৃষ্টির শুধুই নজর কাড়ে সৃষ্টির মোহি মাসে স্বপ্নপুরী ও স্বপ্নপুরী স্বপ্নপুরী ও স্বপ্নপুরী জন্মভূমি সোনার বাংলাদেশ দর্শনে যার নয়ন জোড়ায় দর্শনে যার নয়ন জোড়ায় মুক্ত পরিবে স্বপ্নপুরী ও স্বপ্নপুরী স্বপ্নপুরী ও স্বপ্নপুরী জন্মভূমি সোনার বাংলাদেশ ধন্য আমি এমন দেশে পে মাতৃকুল যার মমতার কোমল পরশ জগতে অতুল ধন্য আমি এমন দেশে পে মাতৃকুল যার মমতার কোমল পরশ জগতে অতুল ধন্য আমি এমন দেশে পে মাতৃকুল যার মমতার কোমল পরশ জগতে অতুল ছয় ঋতুরে দেশটি আমার ছয় ঋতুরে দেশটি আমার ছয় ঋতুরে দেশটি আমার প্রভুর দান বিশেষ স্বপ্নপুরি ও স্বপ্নপুরি স্বপ্নপুরি ও স্বপ্নপুরি জন্মভূমি সোনার বাংলাদেশ দর্শনে যার নয়ন জুড়ায় দর্শনে যার নয়ন জুড়ায় মুখ স্বপ্নপুরী ও স্বপ্নপুরী স্বপ্নপুরী ও স্বপ্নপুরী জন্মভূমি সোনার বাংলাদেশ দর্শনে যার নয়ন জুড়ায় দর্শনে যার নয়ন জুড়ায় মুক্ত পরিবেশ স্বপ্নপুরী ও স্বপ্নপুরী স্বপ্নপুরী ও স্বপ্নপুরী জন্মভূমি সোনার বাংলাদেশ